মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেই নিজেকে মুসলিম মনে করে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেই যে মুসলিম হওয়া যায় না তা জেনে নিতে হবে যেমন কি চিকিৎসক হতে হলে চিকিৎসকের বাড়িতেই জন্মগ্রহণ করলে চিকিৎসক হওয়া যায় না ডাক্তার হতে হলে ডাক্তারের বাড়িতে জন্মগ্রহণ করলেই ডাক্তার হওয়া যায় না কোনো ইঞ্জিনিয়ারের বাড়িতে জন্মগ্রহণ করলেই ইঞ্জিনিয়ার হওয়া যায় না ইঞ্জিনিয়ারের ডিগ্রি অর্জন করতে হবে এবং যা কিছু জ্ঞান লাভ করার তা করতে হবে অনুরূপভাবে চিকিৎসক বা ডাক্তার যিনি বাড়িতে জন্মগ্রহণ করলেই ডাক্তার হওয়া যায় না বরং ডাক্তার হওয়ার জন্য যে সমস্ত ডিগ্রি লাভ করার প্রয়োজন রয়েছে সেগুলো লাভ করতে হবে তবেই ডাক্তার হতে পারা যাবে এটা জেনে রাখা দরকার শুধু গরুর গোশত বা গরুর মাংস খেলেই মুসলমান হওয়া যায় না মাতা পিতা ছোটতে আমাদের খাতনা করে দেন সেটা সেই সেটার কারণেই যে আমরা শুধু মুসলমান হয়ে থাকব তা নয় হ্যাঁ এগুলোর দরকার আছে কিন্তু ইসলামের যে সমস্ত বিধি বিধান নিয়ম কানুন শর্তাবলী রয়েছে সেগুলি সেগুলি যদি আমরা ফলো না করি তাহলে মুসলিম হতে পারবো না মুসলিম বলে নিজেকে দাবি করছি আর আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সিজদা করছি তাহলে ইসলাম এইভাবে টিকে থাকবে না যেমন কি অজু করার পর কতকগুলি কর্ম কাণ্ড ঘটলে অজু ভেঙে যায় ঠিক সেই রকম মুসলমান হওয়ার পর কতকগুলি কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ডগুলির মধ্যে নিক্ষিপ্ত হলে ইসলাম নষ্ট হয়ে যাবে কেউ হাজারবার যদি কালেমা লাহ পাঠ করে আর আল্লাহর অংশীদারি স্থাপন করে তাহলে তার ইসলাম নষ্ট হয়ে যাবে কোন ব্যক্তি যদি হাজার রাখাত নফল নামাজ পড়ে আর ফরজ নামাজও পড়ে ফরজ নামাজ পড়ছে নফল নামাজও পড়ছে কিন্তু আল্লাহর সঙ্গে অংশীদারি স্থাপন করছে তার সমস্ত আমল নষ্ট হয়ে তাই আল্লাহ তালা বলেছেন লাই রাখতা লাই আহবাতান্না আমালক যদি তুমি অংশীদার স্থাপন করো আল্লাহর অংশীদার যদি স্থাপন করো তাহলে তোমার সমস্ত আমল বিফলে যাবে সব আমল নষ্ট হয়ে যাবে আমলের মধ্যে আমলের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট আমল হচ্ছে আল্লাহর প্রতি সঠিক পন্থায় অন্তরে ইমান স্থাপন করা তো কেউ যদি বলে যে ইমান এনেছি মুসলিম হয়েছি আবার গিয়ে আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে জবাই করছে অন্যের নামে এবাদত বান্দাগি করছে অন্যের নামে নজর মানছে অন্যকে সিজদা করছে কবরকে তোয়াফ করছে তাহলে তার ইমান কি হবে নষ্ট হয়ে যাবে তাই আমাদেরকে সজাগ থাকা দরকার যে আমাদের ইমান যেন নষ্ট না হয় কেন যে আপনার সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে আল্লাহর প্রতি সঠিক পন্থায় ইমান স্থাপন করা আর এই ইমানের দ্বারাতেই আপনি পাবেন জান্নাত ইমানের দ্বারাতেই আপনি পাবেন মুক্তি জাহান্নাম থেকে ইমানের দ্বারাতেই আপনি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবেন ইমানের দ্বারাতেই আপনি আল্লাহ আল্লাহ তদি ও রাসুলের পথের অনুগামী হতে পারবেন ইমান থাকবে আর ইমানের দাবি অনুযায়ী আবার নিজেকে পরিচালিত করতে হবে শুধু এই নয় এই বললে চলবে না যে হ্যাঁ অন্তর আছে অন্তরে ইমান আছে অন্তরে ইমান আছে আর আমল করার কি দরকার আছে এটা বললেও চলবে না কেন যে ইমানের নিদর্শন হচ্ছে আমল তাই বারবার আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইমানের কথা আর তার সঙ্গে সঙ্গে আমলের কথা আপনি বেশি দূর যদি না যান তো সুরা আসরলেন ওলা আসর ইন্নাল ইনসান আলাফি হসর ইল্লাল্লাদিন আমানু ও আমিলুসলেহাত তো সবাই তো জাহান্নামি হবে কিন্তু তারা জাহান্নামি হবে না যারা ইমান স্থাপন করবে অন্তরে সৎকর্ম করবে আর সৎকর্মেরই অন্তর্ভুক্ত হচ্ছে যে মানুষকে সৎপথের দিকে আহ্বান করবে আর মানুষকে উপদেশ দিবে ভালো উপদেশ দিবে আর বিপদে আপদে দুঃখে সুখে মানুষকে উপদেশ দিবে ধৈর্য ধারণের তাহলে ইমানের সঙ্গে সঙ্গে আমলের প্রয়োজন রয়েছে আর যদি বলে যে ইমান আছে আমার অন্তরে তো এটা যথেষ্ট নয় ইমানের সঙ্গে সঙ্গে আমলের প্রয়োজন রয়েছে তো আমল কিভাবে করব একজন বলছে পীর বাবাকে সিজদা করো আর একজন বলছে মাজারকে সিজদা করো আর একজন বলছে পীর বাবার নামে নজর মানো খাসি জবাই করো আর একজন বলছে যে না এগুলো জায়জ নয় তো আপনি কোনটা মানবেন আপনি এখানে পবিত্র কোরআনের মধ্যে যে সমস্ত বিধিবিধান এসেছে সেগুলো আপনি দেখবেন পবিত্র কোরআনে আল্লাহকে বাদ দিয়ে কোনো ব্যক্তির নামে নজর মানা আর কথা নাই কোনো ব্যক্তিকে সিজদার কথা নাই হ্যাঁ ইউসুফ আলি ইসলাম বা আদম আলি ইসলামকে যে ইউসুফ আলি ইসলামকে যে সিজদা করেছিলেন সেটা আলাদা বিষয় তাদের শরীয়ত হচ্ছে আলাদা আর আদম আলি ইসলামকে যে সিজদা করতে বলেছিলেন আল্লাহ তালা তো সেটা আল্লাহরই হুকুম আল্লাহ যে যে কাজের হুকুম করবেন আদেশ দিবেন সেটাই শরীয়ত হয়ে যাবে কিন্তু আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে শরীয়ত আছে তাতে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো বস্তুকে সিজদা করা চলবে না আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো বস্তুর নামে নজর মানা চলবে না আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ বিধানকে বাদ দিয়ে অন্য কোনো বিধানকে প্রাধান্য দেওয়া চলবে না এটাই হচ্ছে আপনার আমার করণীয় এগুলো জেনে শুনে আমরা মুসলমান যদি হই তাহলে প্রকৃত মুসলমান হতে পারবো আর শুধু মুসলমান ব্যক্তির বাড়িতে জন্মগ্রহণ করলেই যে আমরা মুসলমান তা নয় তাই আল্লাহ তবরকালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন সুরা আরাফ দেখতে পারেন সুরা আরাফের তিন নম্বর অংশ সুরা আয়া সুরা আরাফের আয়াত নম্বর তীরের অংশ আপনি দেখতে পারেন আল্লাহ তালা বলেছেন ইত্তাবিউ মাউন জেলে রব্বিকুম ওলা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া আল্লাহ তালা কি বললেন যে হে সকল জাতির মানব সমাজ তোমাদের প্রভুর নিকট থেকে তোমাদের জন্য যা অবতীর্ণ করা হয়েছে তার অনুসরণ করো এবং তোমাদের প্রভুকে ছেড়ে দিয়ে অন্য কোনো মিত্রদের অনুসরণ করিও না আপনার মিত্র পীর অনুসরণ করিও না আল্লাহ বলছেন এই তোমাদের উপরে যেটা অবতীর্ণ করা হয়েছে সেটা হচ্ছে পবিত্র কোরআন আর নির্ভরযোগ্য হাদিস এই দুটি আল্লাহর পক্ষ থেকে এসেছে সুতরাং এই দুটি মেনে চলতে হবে এই দুটি যদি আমরা মেনে চলি সঠিক পন্থায় তবে আমরা প্রকৃত প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবো আর শুধু মুসলিম সমাজে জন্মগ্রহণ করলেই যে মুসলিম হওয়া যায় তা নয় শুধু নাম মুসলমানের মতো রাখলেই যে মুসলিম হওয়া যায় তা নয় গরুর গোস্ত খেলেই যে মুসলিম হওয়া যায় তা নয় ইসলামের বিধি বিধান নিয়ম কানুন মেনে চলতে হবে কালেমা লাহ আমরা পাঠ করছি লাহ মোহাম্মদুর রাসুল্লাহ পাঠ করছি এর যে কি দাবি সেই দাবি অনুযায়ী নিজেকে পরিচালিত করতে হবে আর কি কি দাবি সেগুলোও জানতে হবে তবেই আমরা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবো তো আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে আমাকে আর সমাজের সমস্ত লোককে প্রকৃতপক্ষে মুসলিম হওয়ার তৌফিক দান করেন আর আমরা যেন সবাই আল্লাহ তবারকালার সন্তুষ্টি লাভ করে সুখময় স্থান জান্নাত লাভ করতে পারি এই আশা এই দোয়া করে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু